পঁয়ত্রিশ হিজড়ি মহরম মাসের আজকে তারিখ হচ্ছে পনেরো অথবা ষোলো তাই না আসলে পনেরো আর ক্যালেন্ডার হিসাবে ষোলো পনেরো মহরম চোদ্দশো পঁয়ত্রিশ হিজড়ি এই নতুন বছরে মঙ্গলবারে মাসে যে দুটি আমার ক্লাস আছে তাতে দর্শ হবে সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে মুখতাসার জাদুল মাদ জাদুল মাদ অর্থাৎ পরকালের সম্বল বা পরকালের পাথেও জাদ মানে হচ্ছে সম্বল পাথেয় আর মাদ হচ্ছে ফিরার স্থান বা প্রত্যাবর্তন স্থল যেখানে ফিরে যেতে হবে মানুষকে তো মানুষকে ফিরে যেতে হবে কোথায় পরকালে আখেরাতে মতের পরের জীবনকে মাদ বলা হয় আর দুনিয়ার জীবনকে ইহ জগৎকে মাস বলা হয় যেখানে মানুষ জীবন যাপন করে জীবিকা নির্বাহ করে চলাফেরা করে ইহকালে এটা হচ্ছে মাস আয়স মানে মানুষের জীবন ওখান থেকে মাস আর ওর বিপরীত হচ্ছে মাদ দুনিয়া হচ্ছে মাস জীবন যাপনের সময় এই পৃথিবীতে ইহ জগত আর মাদ মানে প্রত্যাবর্তন স্থল যেখানে প্রত্যেক মানুষকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে বা ফিরে আসতে হবে হচ্ছে মাদ আদা ইয়াউদ থেকে মাদ তো জাদুল মাদ মানে পরকালের সম্বল বা পাথেয় আখেরাতের সম্বল হচ্ছে দিনের জ্ঞান আল্লাহ ফকরবুল আলমের তৌহিদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যত আদর্শ এগুলি হচ্ছে আখেরাতের সম্বল দিনের জ্ঞান অর্জন করে যদি সেই দিন মোতাবেক আমল করেন কর্ম করেন সেই দিনকে বিশ্বাস করে আর সেদিকে যদি মানুষকে দাওয়াত দেন সেই অনুযায়ী চরিত্র গঠন করেন তাহলে সেটা আপনার জন্য আখেরাতের সম্বল হবে তো এই কিতাব বা এই কিতাবের যেটা আসল কিতাব মূল কিতাব সেই কিতাবের নাম হচ্ছে জাদুল মাদ জাদুল মাদ জাদুল মাদের লেখক এমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলী কিতাবটি কয়েক খণ্ডে আছে বড় কিতাব পাঁচ খণ্ডে অথবা তার বেশি আর সেই আরবি কিতাবটি সংক্ষেপ করেছেন একটি খণ্ডে ছোট্ট একটি খণ্ড যেটা আপনি সামনে দেখছেন আমাদের এটা অথচ এক এক খণ্ড আসল কিতাবে এর তিন গুণ হবে তিন গুণ হবে তো এই জাদুল মাদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মুখতাসার জাদুল মাদ এই কিতাবকে সংক্ষিপ্ত করেছেন শেখুল ইসলাম আল মুজাদ্দেদ সংস্কারক ইমাম মোহাম্মদ বিন আবদুল্লাহাব রহমতুল্লাহ আলী এই দুই ইমামের জীবনী আলোচনা করব না কারণ জীবনী আলোচনার সময় এক একজনের পিছনে কয়েকটা আলোচনা প্রয়োজন কমপক্ষে একটা করে আলোচনা লাগবে শুধু তাদের জন্ম কখন এন্তেকাল কখন এই দুটি কথা বা দুটি করে কথা আলোচনা করব যাতে একটা সাধারণ আমাদের জ্ঞান থাকে এই কিতাবটি সম্পর্কে আর এই কিতাবের লেখক সম্পর্কে যে কিতাবের লেখকের সময়কাল কখন এবং তারা কোন দেশের মানুষ ছিলেন বা কোন এলাকার মানুষ ছিলেন তো এই কিতাবের মানে যে কিতাবটি সামনে আছে সংক্ষিপ্ত জাদুল মাদ মুখতাসার জাদুল মাদ বা সংক্ষিপ্ত জাদুল মাদ এই কিতাবের লেখক বা যিনি সংক্ষেপ করেছেন আর তিনি লেখক তিনি বললাম তার নাম মোহাম্মদ আর তার পিতার নাম আব্দুল ওয়াহাব তার দাদার নাম সুলাইমান বিন আলী এই এমামের সম্পর্ক হচ্ছে তামিম বংশ আরব দেশে একটি বড় প্রসিদ্ধ বংশ নবী করিম সাল্লামের জামানায় এ বংশ থেকে লোকেরা এসে ইসলাম গ্রহণ করেছিলেন এই তামিম বংশের বা তামিম কাবিলার এই এমাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলহ যেই বংশ আরো সামনে গিয়ে নবী করিম সাল্লা বংশের সাথে কোরাইশ বংশের সাথে আল ইয়াস বিন মোদার যে নবী করিম সাল্লামের পূর্বপুরুষদের আলিয়াস বিন মোদার রয়েছে এই আলিয়াস বিন মোদার মোদারের ছেলে আলিয়াসে গিয়ে মিলিত হচ্ছে অর্থাৎ তামিম বংশ কোরাইশ বংশের সাথে দুটোই আরব বংশ ওপরে গিয়ে মিলিত হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলের জন্ম তার জন্ম এগারোশো পনেরো হিজড়ি মোতাবেক সতেরোশো তিন খ্রিস্টাব্দ বা ইসাই সতেরোশো তিন তাহলে সতেরোশো তিন যদি হয়তো এখন চলছে কত দু হাজার তেরো সতেরোশো আঠারোশো উনিশ হ্যাঁ তিনশো দশ বছর ঠিক তিনশো দশ বছর তার জন্ম সময় তিনশো দশ বছর আগে <clears throat> তার জন্ম হয়েছিল ওয়াইনা নামক একটি ছোট্ট শহরে যেটা রিয়াজের কাছাকাছি এখন রিয়াজ থেকে তখনকার রিয়াজ থেকে অনেক দূরে ছিল এখনকার রিয়াজের কাছাকাছি রিয়াজ থেকে বাইরে একটু গেলেই এই ওয়াইনা একটি ছোট্ট শহর যে গ্রাম এখন শহরে পরিণত হয়েছে ওয়াইনা নামক শহরে জন্ম তার আর তার এতেকাল বারোশো ছয় হিজড়িতে এগারোশো পনেরো থেকে বারোশো ছয় হ্যাঁ একানব্বই বছর আয়ু পেয়েছিলেন যথেষ্ট আল্লাহ ফকরবুল আলম তাকে সময় দিয়েছিলেন আর এই সময়টা আলহামদুলিল্লাহ তিনি তৌহিদ আর সন্ন্যতের খালিস নির্ভেজাল কোরআন হাদিস ভিত্তিক দাওয়াতে কাটিয়েছিলেন এবং তার দাওয়াতে বড়ই আল্লাহ পাক বরকত দিয়েছিলেন এবং এই দাওয়াত শক্তিশালী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই দাওয়াতের সাথে সাথে আল্লাহ পাক শক্তি ক্ষমতাও দিয়েছিলেন প্রশাসনও সাথে ছিল এতে আরো শক্তিশালী হয়ে উঠেছিল এবং এই দাওয়াতের সুপ্রভাব এমন কোন দেশ নেই পৃথিবীতে এমন কোন মুসলিম এলাকা নেই যেখানে পৌঁছেনি এই দাওয়াত আলহামদুলিল্লাহ এইভাবে ফলপ্রসূ হয়েছে তার আব্বার সাথে চলে এসেছেন হোরাই মেলা বলে একটি শহর আছে ছোট শহর সেখানে তারপরে সেখান থেকে আবার ফিরে গেছেন ওয়াইনাই ওয়াইনাই তার বেশ কিছু সহযোগী হয়েছিল কিন্তু সেখানকার যিনি ছোট ছোট তখন মানে এক একটা গোত্র নিয়ে বা এক একটা ছোট্ট এলাকা নিয়ে একটা ছোট শাসক হতো নাজদি এলাকায় আরবদের এ আরব উপদ্বীপে এই অবস্থা ছিল তো শেষ পর্যন্ত ওয়াইনার যে শাসক তিনিও সাথ দিতে পারেননি সহযোগিতা করতে পারেননি ভালোভাবে বিদায় হয়ে যেতে বলেছেন আল্লাহ ফাকরবুল আলমিন চাননি যে তার এই প্রশাসনে ওই রকম বরকত হোক যদি দাওয়াতের সাঁত হয়তো দিতেন তাহলে আল্লাহ ফাকরুল আলমিন তার দুনিয়াকে সুন্দর রাখতেন কিন্তু দুনিয়াকে রক্ষা করতে গিয়ে যখন দাওয়াতকে রক্ষা করতে সাহস করল না তখন সেখান থেকে তিনি হিজরত করে দের ইয়া চলে গেছিলেন দের যে দের ইয়া এখন রিয়াজের মধ্যখানে এদের ইয়া ছোট্ট একটা এলাকা ওই এলাকাটাতেই ছিল এমাম মোহাম্মদ বিন সৌদ বা আমির মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলী মের শাসন ক্ষমতা এমারত ছিল আর সেটা ধীরে ধীরে বাড়তে বাড়তে এই বিশাল রিয়াজ মক্কা মদিনা আপনার এই পূর্ব এলাকা দাম্মাম আলহাসা হাফরুল বাতেন আর ওইদিকে জিজান আবহা বিশাল সৌদি আর প্রতিষ্ঠিত হইল এদের ইয়া থেকে এই ক্ষুদ্র এমারত থেকে বিশাল কিংডম বা সৌদি আরব কায়েম হয়েছে আর আলহামদুলিল্লাহ কয়েকশো বছর থেকে সেটা প্রতিষ্ঠিত রয়েছে শুরু হয়েছে ওই যুগ থেকে যে যুগটা এমাম মাহমুদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলীর যুগ দেরিয়া দেখে এসছেন আমার সাথে গেছে গত গত তিন চার সপ্তাহে যে রিয়াজে সফর গিয়েছিলাম তো আমাদের ভাইরা বললেন যে চলেন ওই ঝুলন্ত ব্রিজ দেখাবো আমি যে ব্রিজ ফ্রিজ এসবের তো শখই নাই তা আমার একটা জিনিস দেখার ইচ্ছা আছে যেটা রিয়াজে এখন পর্যন্ত দেখা হয়নি ইউনিভার্সিটি গুলো দেখেছি ছাত্র জীবন থেকে এসছি আলেমাম ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকেছি কয়েকদিন করে আর এসব ব্রিজ ফ্রিজ এইসব দুনিয়ার বিল্ডিং আর টাওয়ার ওইসব দেখার তো শখই নেই ওসব জান্নাতে দেখলে যথেষ্ট আল্লাহ যেন জান্নাতে দেখায় আলহামদুলিল্লাহ তো চলেন ফজর নামাজ পড়ি একটা এলাকার কথা বিশাল মসজিদ মালিক ফাহাদ মসজিদ ওখানে গিয়ে নামাজ পড়ে ওনারা বললেন যদিও দূরে ওখান থেকে তারপর ওনারা নিয়ে গেলেন ঠিক ফজর নামাজ এখানে পৌঁছিলাম বড় এক মসজিদ ওই বাদশাদের বাড়ির এলাকায় পাশে একবারে ওখান থেকে বললাম যে দের ইয়া দেখবো চলেন দের ইয়া বলছি চলেন তাহলে কারণ দেরি এটাই হচ্ছে আসল ওখানে এখনো মাটির ঘর ওই পুরনো যুগের ওই সব আছে আজকে স্মৃতি তো এদের ইয়াটা ফজর পরে ঘুরে দেখলাম এই দেরিয়া থেকে শেখ মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলের দাওয়াত শুধু সৌদি আরবে না সারা পৃথিবীতে আলহামদুল্লাহ পৌঁছেছে এই হচ্ছে কোরআন সন্না ভিত্তিক দাওয়াত তার এই দাওয়াত সম্পর্কে যারা মিথ্যা রটনাকারী রটিয়েছে অপবাদ দিয়েছে আর কত কি বলেছে এগুলির প্রত্যেকটির জবাব রয়েছে এবং আসল বিষয়টা তুলে ধরার প্রয়োজন রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ তালা কোন একটা বিশেষ আলোচনা বা ধারাবাহিক কয়েকটা আলোচনাতে এই আলোচনাগুলি আমি পেশ করার নিয়ত রেখেছি আল্লাহ যদি তৌফিক দেন তো ইনশাআল্লাহ সেটা করব শেখের ইন্তেকাল এদের ইয়াতি হয় শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলের ইন্তেকাল এদের ইয়াতি হয় আর সেখানে দাফন হন তিনি বাকি থাকলো এই কিতাবের যে আসল কিতাব জাদুল মাদ জাদুল মাদের লেখক হ্যাঁ? তিনি হচ্ছেন ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ যদি এইভাবে বলেন তাহলে ইবনুল কাইম বলবেন ইবনুল কাইম আর কখনো কখনো দেখবেন লেখা আছে ইবন আল নাই ইবনু কাইম মিল জৌজিয়া ইবন কাইম মিল জৌজিয়া দামেশকে এক মাদ্রাসা ছিল সামদেশে আল মাদ্রাসা আল জৌজিয়া আল জৌজিয়া মাদ্রাসা ওই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা বা পরিচালক কাইম কমি মাদ্রাসাগুলি সম্পর্কে মোহতামিম বলে আমাদের দেশে সেক্রেটারি বলেন হ্যাঁ, পরিচালক বলেন তো ছিলেন ইবনুল কাইম রহমতুল্লাহ আলের বাবা তো তাকে ইবনু কাইমিল জৌজিয়া মানে মাদ্রাসা জৌজিয়ার যিনি পরিচালক কাইম তার ছেলে ছিলেন ইমাম জাদুল মাদের লেখক জাদুল মাদ ফি হাদিয়ে খৈরিল এবাদ এই কিতাবের পুরো নাম হচ্ছে জাদুল মাদ ফি হাদিয়ে খৈরিল এবাদ শ্রেষ্ঠ বান্দার আদর্শ সম্পর্কে পরকালের সম্বল বা পরকালের পথে শ্রেষ্ঠ বান্দার আদর্শ শ্রেষ্ঠ বান্দাকে রসুল্লাহ সাল্লাম খেইরুল এবাদ মানে সমস্ত বান্দাদের শ্রেষ্ঠ বান্দা হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আর হাদিউন মাদা আদর্শ ফি হাদিয়ে খেরিলেবাদ শ্রেষ্ঠ বান্দা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার আদর্শ সম্পর্কে আখেরাত সম্বল মানে আদর্শ সম্বলিত এই কাইম আলাই এর উপনাম আবু নাম তার তার নাম মোহাম্মদ ছিল বিন বিন হরাইজ দামেশকের লোক ছিলেন তার জন্ম কখন তার জন্ম হচ্ছে ছয়শো একানব্বই হিজড়ি ছয়শো একানব্বই হিজড়ি বলছে সফর মাসে ওলেদা ফিসাবে মিন সাফার সফর মাসের সাত তারিখ ছয়শো একানব্বই হিজড়িতে দামেশকে তার জন্ম হয় মোতাবেক বারোশো বিরানব্বই ইসাই আর ইন্তেকাল হয় সাতশো একান্নতে সাতশো একান্ন হিজড়িতে তাহলে তার বয়স কত হয় ষাট বছর ষাট বছর বেঁচেছেন এমাম ইউল কাইম রহমতুল্লাহ বয়স ষাট বছর তার অনেক লিখনি রয়েছে ইমাম ইবুল কাইম রহমতুল্লাহ আলের অনেক লিখনি রয়েছে তার অনেক ওস্তাদ ছিলেন বড় বড় তার মধ্যে বিশেষভাবে উল্লেখ্য যার বিশেষ প্রভাব ব্যাপক হারে পড়েছিল এমাব ইবুল কাইমের জীবনীতে তিনি হচ্ছেন এমাব ইবনে তাইম রহমতুল্লাহ মানে ইবনে তাইম রহমতুল্লাহ আলাই এমাম ইবনুল কাইমের খাস উস্তাদ সারা জীবনটা সবসময় তার সাথে থাকতেন এভাবে কাটিয়েছেন তিনি ভালো ওস্তাদ না পেলে ভালো ছাত্র তৈরি হতে পারে না আজকাল মাদ্রাসা এই হোক আর স্কুল কলেজ হোক ভালো শিক্ষক ভালো শিক্ষকই ভালো স্থান ভালো ছাত্র তৈরি করতে পারে বা ভালো ছাত্র তার দ্বারাই বেরোতে পারে ইমাম ইবুল কাইম রহমতুল্লাহ আলের এতেকাল বলছেন যে তুফিয়া রাহমাহুল্লাহ লাইলাতাল খামিস বৃহস্পতিবার রাত্র তেরো রাজব আর সাড়ে আসারমের শাহরে রাজব রজব মাসের তেরো তারিখ এসার সময় এসার আজানের সময় তার এতেকাল হয় সাতশো একান্ন হিজড়ি মোতাবেক তেরোশো পঞ্চাশ ইসাই ষাট বছর বয়স তেরোশো পঞ্চাশ থেকে তাহলে কয়শো বছর হয়ে গেল অনেক আগে হ্যাঁ সাতশো একান্ন হিজড়ি আর এখন চোদ্দশো চৌত্রিশ তাহলে কাছাকাছি সাতশো হ্যাঁ ছয়শো তেরোশো পঁচাশি বছর আগের ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ তাহলে ইবনুল কাইম রহমতুল্লাহ আলহীর জামানা প্রায় সাতশো বছর আর সাতশো বছর আর ইমাম মোহাম্মদ আব্দুল রহমতুল্লাহ আলহ জামানা যিনি এই কিতাবকে সংক্ষিপ্ত করেছেন তার জামানা কাছাকাছি তিনশো বছর আগে জন্ম তিনশো বছর আগে কিন্তু প্রায় এক একশো বছর নব্বই একানব্বই বছরের বেশি থেকেছেন তার এতেকাল বারোশো ছয় যদি হয় তো বারোশো ছয় আর এখন চোদ্দশো চৌত্রিশ তাহলে শেখ মাহমুদ রহমতুল্লাহ ইন্তেকাল হয়েছে মাত্র দুশো দুশো আঠাইশ বছর আগে আঠাইশ উনত্রিশ বছর আগে ইমাম ইবিন কাসির রহমতুল্লাহ আলের যেমন ইবনুল কাইম রহমতুল্লাহ আলের ওস্তাদও খুব বড় ছিল ছাত্র বড় বড় পেয়েছিলেন তফসির ইবিন কাসির এর যে লেখক ইমাম ইবিন কাসির তিনি শুধু মোফাস্তার নন যেমন মোফাস্তের তার সাথে সাথে বড় মহাদেশও ছিলেন মুসনাদ আহমদের ত্রিশ হাজার হাদিস তার মুখস্থ পড়েছিল ইমাম ইবিন কাসির রহমতুল্লাহ বলছেন যে আমার ওস্তাদ কানাত রাহিমাহুল্লাহ আমার ইবিন কাইম রহমতুল্লাহ জানাজায় লোকের লোকারণ্য ছিল আর শহরের যৌথ বিশিষ্ট ব্যক্তিরা শাহেদ কোদাত বড় বড় কাজীরা ধন সম্পদ ব্যবসা বাণিজ্য হ্যাঁ ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি সব নিজেদের মধ্যে নেতৃত্ব আসতে পারলে সব লুটে না মানুষের স্বভাব রব্বুল আলমিন আরহামুর রাহিমিন রব্বুল আলমিন সবচেয়ে বড় ইনসাফকারী এই যে আল্লাহ ফাক রব্বুল আলমিনের হেকমতে আছে যে ভাগ বন্টন হোক আপনি চেষ্টা করেন সাধারণ মানুষ আপনার ঘরে অসাধারণ মানুষ পয়দা হইতে পারে এটা আল্লাহ ফাক রব্বুল আলমিনের হেকমত আল্লাহ সবাইকে ভাগ করে দিতে চান আল্লাহ মনোনয়ন ছাড়া কিছু হয় না তবে আপনাকে চেষ্টা করতে হবে তার মানে এই না যে হাত পা ছেড়ে বসে থাকবেন কর্মহীন কাজ করবেন না ওই যে আল্লাহ যদি ভাগ্যে রাখেন অসুবিধা রাখে আমার ছেলে মানুষ হইবে না কখনো না এভাবে মানুষ হয় না কিন্তু আল্লাহ পাকের কাছে উত্তম পন্থায় চাইতে হবে মেহনত দুই রকম একটা দোয়ার মেহনত হইতে হবে আর একটা তরবিয়তের মানুষ করার গড়ে তোলার মেহনত হইতে হবে শারীরিক পরিশ্রম মানসিক পরিশ্রম আর দোয়ার পরিশ্রম সব রকম পরিশ্রম হইতে হবে আর তারপরে আল্লাহর উপর ছেড়ে দিতে হয় এটা একটা দিক বলতে চাইছি এখানে আর একটা কথা আপনি আপনার সম্পর্কে ভাবতে পারেন না যে আপনার দ্বারা এতটুকু কাজ হইতে পারে হয়তো আল্লাহ আপনাকে নির্বাচন করেছেন নবী রসুল কেউ হবে না কিন্তু নবী রসুলদের কাজগুলি আগে বাড়ানোর ক্ষেত্রে আপনি হয়তো স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়ার লোক বা সাধারণ মানুষ মাধ্যমিকও পড়েননি কিছুটা অল্প স্বল্পই পড়েছেন অল্প বিদ্যায় এখান থেকে যা কিছু শিখেছেন এখান থেকে কিন্তু পাক হয়তো আপনাকে এই কাজের জন্য বাছাই করেছেন যে আপনার মাধ্যমে এমন কাজ হলো যেটা অনেক সময় অনেক ভালো আলেম যারা মাদ্রাসায় পড়ে যথেষ্ট এলেম ছিল তাদের তাদের দ্বারা কাজ হয়নি আল্লাহ পাকের নির্বাচনে মনোনয়নে তাদের নাম আসেনি আপনার নাম এসছে সুতরাং আপনি নিজেকে কখনো তুচ্ছ মনে করবেন না হাকির মনে করবেন না অযোগ্য মনে করবেন না আপনার দ্বারা হইতে পারে অহংকার নয় আপনি হেম্মত করেন পরিশ্রম করেন চেষ্টা রাখেন হতে পারে আল্লাহ রাখবেন আপনার দ্বারা এমন কিছু কাজ নেবেন যেটা বড় বড় লোক দ্বারা হয়নি হয়তো জন্য কখনো নিজেকে ওই রকম ছোট মনে করে হাত পা ছেড়ে দেবেন না মেহনত করে যান ছোট আমরা সবাই ছোট কিন্তু সবাইকে আমাদের মেহনত করতে হবে কখন আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের মনোনয়ন আপনার উপরে পড়ে যায় যে আপনাকে দিয়ে আল্লাহ পাক হয়তো অনেক কাজ নিলেন এখানে এই বিষয়টি ভূমিকাতে উল্লেখ করেছেন লেখক রহমতুল্লাহ আলাই বলছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসাদ আল্লাহ ইলাহ ইল্লাহ ওয়াহদাহুল্লাহ শরিক আল্লাহ ওয়াসাদ মোহাম্মদ আব্দুহ ওয়াবাদ আল্লাহ ফাকরাবুল আলমিনের প্রশংসার পরে আর আল্লাহ ফকরাবুল আলমের তৌহিদের একত্রের শাহাদাত পেশ করার পরে মোহাম্মদ সাল্লাহামের সালাতের এবং তার অবুদিয়তের আল্লাহ পাকের বান্দা এবং রসুল হওয়ার শাহাদাত পেশ করা বলছেন অবাদ অতপর ফাইনাল্লাহ আল মুতাফারেদ বিল খালকে অল ইখতিয়ার আল্লাহ ফাকরাবুল আলমিন তার সৃষ্টিতে এবং তার মনোনয়নে নির্বাচনে একই একক মানে একাই তিনি সৃষ্টি করেন তার সৃষ্টি করাই কেউ শরিক নাই এবং আল্লাহ যে বাছাই করেন নির্বাচন করেন সেটা একাই করেন আর কেউ তাতে শরিক থাকে না কেউ শরিক নেই কিন্তু দুনিয়ার ক্ষেত্রে একজন নেতা হ্যাঁ রাষ্ট্রনায়ক নির্বাচন করার ক্ষেত্রে অনেকের হাত আছে তাই না অনেকের হাত আছে হয়তো যে আমরা সবাই মিলে ওকে পাশ করেছি হ্যাঁ এটা ছেলে মানুষ আমরা সবাই মিলে মেহনত করেছি মাও মেহনত করেছে বাবা মেহনত করেছে তারপরে মেহনত শুধু মেহনতটাই করতে পারবেন গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছে দাও আপনার ক্ষমতাই নেই টার্গেট পুরা করে দাও আপনার কোনো শক্তির ক্ষমতাই নেই রব্বুল আলমিন এক ও একক তার সৃষ্টি করাই তার সৃষ্টি কেউ শরিক নেই এবং তার বাছাই নির্বাচনে কোনো শরিক নেই আল্লাহ মহান আল্লাহ ইরশাদ করেছেন ওরব্বকা ইয়াহলুকো মা ইয়াশা ওয়া হে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ওরব্বকা তোমার প্রতিপালক আল্লাহ এখলোক মায় আসা যা ইচ্ছা সৃষ্টি করেন ওয়াখতার এবং যা ইচ্ছা তিনি মনোনীত করেন যা ইচ্ছা যাকে ইচ্ছা কি করেন সৃষ্টি করেন যেইভাবে ইচ্ছা আল্লাহ সৃষ্টি করেন আর যেভাবে ইচ্ছা আল্লাহ ফাকরুল আলম মনোনীত করেন মা কান আল্লাহমুল খেয়ারা কোন মানুষের কোন শক্তির কোন ইখতিয়ার নেই মনোনয়ন নেই কোন মানুষের ক্ষমতা এটা নেই যে তারা কোনো কিছুর মনোনয়ন করবে সুবহান আল্লাহ আল্লাহ পাক সমস্ত ত্রুটি থেকে দুর্বলতা থেকে পাক পবিত্র তার পবিত্রতা ঘোষণা করি ও তালা আম্মায়ু শেখুন এবং আল্লাহ পাক রব্বুল আলমের মানুষ যে শিরিক করে থাকে তা হতে তিনি ঊর্ধ্বে আল্লাহ পাক তার অংশীদার হওয়া থেকে ঊর্ধ্বে তার কোন অংশীদার নেই এবং আল্লাহ পাক রব সাথে যে মানুষরা শিরিক করে থাকে তা থেকে আল্লাহ পাক পাক পবিত্র আল্লাহ পাকের কোন শরিক নেই সুরে কাসাসের আয়ত নম্বর আটষট্টি এখানে যে আল্লাহ পাক দুটি কথা বলেছেন খালকের কথা সৃষ্টির কথা আর ইখতিয়ারের কথা ইখতিয়ার মানে কি ইখতিয়ার মানে হচ্ছে ইজতিবা ইস্তেফা মনোনীত করা বাছাই করা নির্বাচন করা মা খেয়ারা কোন মানুষের কোন ইতিহার নেই লাইসা হাজাল ইতিহার এলি মানুষের হাতে ছেড়ে দেওয়া হয়নি যাকে ইচ্ছা আমরা যা পারবো বানিয়ে নেব না যেমন আল্লাহ পাক একাই সৃষ্টি করেছেন ফাহুয়াল মোতাফারদবিল ইখতিয়ার ঠিক তেমনি তিনি মনোনীত করায় এক এক ফাহুয়া আল্লাহ পাক বেশি ভালো করে জানেন তার মনোনয়নের ক্ষেত্র সম্পর্কে যে কোনখান থেকে নেব কোন শহর থেকে নেব কোন দেশ থেকে নেব কোন গ্রাম থেকে নেব কোন বাড়ি থেকে নেব হ্যাঁ, ওই বাড়িতে পাঁচ ভাই আছে পাঁচ ভাইয়ের কোন ছেলেটাকে নেব সব আল্লাহ পাকের এখতিয়ার কোনখান থেকে আল্লাহ পাক চয়েস করবেন মনোনীত করবেন এটা আল্লাহ পাক রব্বুল আলম সে সম্পর্কে বেশি জানেন আল্লাহ তালা যেমন আল্লাহ পাক রব্বুল আলমিন আরো বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ পাক সব সর্বাধিক জ্ঞানী আল্লাহ সবচেয়ে বেশি জানেন যে কোথায় তিনি তার রেসালাত পাইগাম রাখবেন যতদিন পর্যন্ত নবী রসুল হওয়ার দরজা খোলা ছিল কোন পরিবারে কোন গোত্রে কোন শহরে কোন সময় কোন কালে আল্লাপাক কোন স্থানে রসুল নবী পাঠাবেন আল্লাপাক বেশি জানেন আল্লাপাকের এখতিয়ার নবী রসুলদের দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে কাকে যে আল্লাহ তৌফিক দেবে একমাত্র আল্লাপাকের হাতে নবী রসুল হবে না কিন্তু নব রসুলদের মেশন পৌঁছানোর জন্য মানুষ কেমন পর্যন্ত একজন যাবে আরেকজন আসতে থাকবে একজন যাবে আরেকজন আসবে বহু লোক যাবে বহু লোক আসতে থাকবে শুধু একজন না অনেকেই যাবে দুনিয়া থেকে অনেক আলেম বিদায় নিচ্ছে অনেক দিনের খাদেম বিদায় নিচ্ছে অনেক দিনের খাদেম পয়দা হচ্ছে যতদিন পর্যন্ত আল্লাহ ফকরাবুল আলম চাইবেন দিন ইসলামের খেদমত নেওয়ার আল্লাপাক এইভাবে মনোনীত করতে থাকবেন সুরে আনাম আয়াত নম্বর একশো চব্বিশ অবকামা কালা তালা যেমন আল্লাহাক রব্বুল আলম এরশাদ করেছেন কাফের মুশ্রিকদের জবাবে মক্কার মুশ্রিকরা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যখন নবী হয়ে আসলেন তখন বলেছিল মুশ্রিকরা কি যে কোরআন আল্লাহ যে নাজেল করবেন ঠিক আছে নাজেল করবেন ভালো কথা আমাদের আপত্তি নাই কিন্তু এই তিন ছেলেকে দিতে হবে এই গরিবের ছেলেকে দিতে হবে আর দুই দুটা বড় শহর আছে একটা তাইফ শহরকে উদ্দেশ্য করেছে আর একটা হচ্ছে মক্কা দুই শহরের বড় বড় নেতা আছে নেতৃস্থানীয় ব্যক্তিরা রয়েছে তাদের পরিবার থেকে আল্লাহ বাছাই করবেন কোরআন ওদের ওপর নাজিল হবে এই গরিব ইয়েতিম যার বাপ নেই মা নেই ওই ছেলেকে কি করে নবী হইতে পারে ও আবার ওর ওপরে কোরআন আবার কিছু নাজিল এটা মানতে পারি না অহংকার আল্লাহ পাকর করছেন ওয়াকালু আর কাফের বলেছিল কোরআন এই কোরআন কেন অবতীর্ণ করা হইল না আলা রাজুলিন মিনাল দুই জনপদ বা দুই শহর কারিয়া গ্রামকে বলে শহরকে বলে দুই জনপদ দুই শহরের কোন এক বিশিষ্ট ব্যক্তির উপর আলা রাজুলিন মানে আলা নাকেরা তাজিমের জন্য কোন মহান ব্যক্তির ওপর কেন নাজেল করা হইল না ওই জন্য আল্লাহ রাজলিন মিনাল আজিম আজিম আছে আসলে এরকম আছে আল্লাহ রাজলিন আজিম মিনাল কারিয়াতে এটা কোরআনে কারিম অলঙ্কার যে মসু সেফাতের মাঝখানে মিনাল কারিয়াতে এসছে কিন্তু আসলে আল্লাহ রাজুন আজিমিন কোন মহান ব্যক্তির ওপর কেন নাজেল করা হইল না এটা ছিল আপত্তি বলতে পারেন যে কেন এইরকম করা হইল মোহাম্মদকে কেন দেওয়া হইল এটা কি করে হইতে পারে বা প্রস্তাব তাদের যে কোরআন যদি দিতেই হয় তাহলে কোন নেতার বাড়িতে না যে লোক নেতার ছেলের কাছে আসুক হ্যাঁ? আজকাল যারা বলে গণতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র না তাদেরকে বলেন যে তোমাদের পরিবারগুলি বাদ দিয়ে অন্য পরিবার প্রধানমন্ত্রী দেখেন কি অবস্থা হেরা বলে আমরা গণতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র নাই রাজতন্ত্র খুব তাদের কাছে দোষের বিষয় হয়ে গেল আর গণতন্ত্র মানে নাই প্রতিষ্ঠা করতে চাইছি তো ঠিক আছে এই যে বংশগুলি রয়েছে যে বংশ থেকে চলে আসছে কেউ বাপের সূত্রে পেয়েছে কেউ স্বামীর সূত্রে পেয়েছে এই বংশগুলি বাদ অন্য বংশ আসুক্ত থেকে যে তোমাদের বংশ থেকে হবে না প্রধানমন্ত্রী অন্য কোন বংশ থেকে হবে তাহলে বোঝা যাবে যে কেমন গণতন্ত্র তোমার প্রতিষ্ঠা করতে চাও বোঝা গেছে আল্লাহ ফকরাবুল আলমিন জয় বলছেন এই কাফের মুশ্রিকদের আহম ইয়াকসেমন রহমাত রব্বিক এই কাফের মুশ্রিকরা হে নবী তোমার রবের রহমতকে ভাগ বন্টন করবে যে ওরা নিজেরা ভাগ করে নেবে যে কোরআন কোথায় দিতে হবে না হবে ওদের ভাগ হ্যাঁ ওদের এখতিয়ারে ছাড়া আছে ওরাকে ভাগ করতে দিয়েছি আমি আল্লাহ ভাগ করে দিয়েছি তাদের মাঝে পার্থিব জগতের জীবন যাপন পার্থিব জগতে কে কতদিন বাঁচবে কে কোথায় থাকবে কে কোন পরিবারে জন্মিবে কে কতটা খাবে কে কতটা আয়ু পাবে এসবগুলি মাইশা তাহম এই যে দেখলেন মাস এখান থেকে বললাম যে দুনিয়াকে মাস বলা হয় কারণ মানুষ এদের জীবনযাপন করে তাদের জীবনযাপন হ্যাঁ? জীবন যাপনের যেসব যেসব উপকরণ এগুলোকে আমি ভাগ করে দিই ইহ জগতে আমি ভাগ করেছি আল্লাহ বলছেন এবং তাদের একে অপরের ওপর হ্যাঁ? আমি কি করেছি উন্নীত করেছি দারাজাত মর্যাদায় মর্যাদায় উন্নীত করেছি একে অপরের ওপর সবাইকে সমান করে দিন আমি যাকে ইচ্ছা ওপরে উঠিয়েছি যাকে ইচ্ছা নিচে নামিয়েছি সবাইকে সমান করে দিলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যেত কেউ কারো অধীনে আসতো না কেউ কারো কাজে আসতো না এই জন্য পৃথিবীতে কলহ বিবাদ সৃষ্টি হয়ে যেত শান্তি কায়ম হতো না আল্লাহাক বলছেন সুরা নম্বর একত্রিশ বত্রিশ আলমিনের ভাগ এই দুনিয়া যা কিছু আল্লাহ দিয়েছেন মানুষকে ভাগ একমাত্র রহম তাদের এই বাছাইকে কে অস্বীকার করলেন যে তোমাদের হাতে ছেড়ে দেওয়া হয়নি যে নবী তোমরা বানাবে কোরআন তোমরা নাজেল করবে তোমরা বলো অমুক পরিবারে অমুক পরিবারে এটা নয় আর জানিয়ে দিয়েছেন এটা একমাত্র তার হাতে রয়েছে যিনি তাদের জীবন যাপনকে ভাগ করে দিয়েছেন বা জীবনের উপায় উপকরণকে ভাগ করে দিয়েছেন ওরা বাদম ফকাবাজ তারা জাত আর যিনি একে অপরের উপর প্রাধান্য দিয়েছেন মহান সুবহান এইসব যে মানুষ শির করে থাকে তা থেকে আল্লাহ পাক পবিত্র এবং ঊর্ধ্বে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের মনোনয়নে কোন শরিক নেই এসব থেকে আল্লাহ পাক পাক তাদের প্রস্তাব নিয়ে আল্লাহ করবেন হ্যাঁ তাদের বাছাই চলবে মনোনয়ন চলবে না তাদের শির্ক এরকম ছিল না যে আল্লাহকে বাদ দিয়ে তারা অন্য খালেক মনে করতো আয়াত মাজগুরতন বাদা কৌলিহি তার আগে আরেকটি আয়াত রয়েছে সাতষট্টিতে আল্লাহ বলছেন যে যারা তবা করবে ইমান নিয়ে আসবে আর সৎকর্মশীল হবে আশা করা যায় তারা সফল কামদের অন্তর্ভুক্ত হবে ওকামা খালাকাম হুম হাউলাই যেমন আল্লাহ তাদের সৃষ্টি করেছেন তেমন তাদের মধ্য থেকে এদেরকে বাছাই করেছেন মানে এই নবী রসুলগণকে বাছাই করেছেন ও হাজাল ইখতিয়ার রাজন এলা হেকমাতে সুবাহ আল্লাহ পাকের মনোনয়ের একমাত্র আল্লাহ পাকের হেকমত যেমন চেয়েছে তত্ত্ব রহস্য রয়েছে আল্লাহ পাকের এই বাছাই আর আল্লাহ পাক রব্দুল আলমিন যাকে যোগ্য মনে করেছেন তাকে আল্লাহ পাক এই মনোনয়ন দান করেছেন লা এলা ইখতিয়ার হাউলা ইখতিয়ার এদের মনোনয়নের উপর ছেড়ে দেওয়া হয়নি তাদের প্রস্তাবের উপর ছেড়ে দেওয়া হয়নি আল্লাহ যে একমাত্র রব প্রতিপালক মালিক এর স্পষ্ট প্রমাণ হচ্ছে এই মনোনয়ন ও একত্রের সবচেয়ে বড় দলিল ও সেফাতে কামারি আল্লাহ পাক রব্বুল আলমিন যে তার গুণের ক্ষেত্রে পূর্ণ এবং তার রসুলগণ সত্য এসব প্রমাণ করে অমিন হাজা আর এরই অন্তর্ভুক্ত হচ্ছে যে আল্লাহ ফাকরুল আলমিন মালাইকা ফেরেস্তাদের মধ্য থেকে বাছাই করেছেন বিশেষ বিশেষ ফেরেস্তাকে অসংখ্য আল্লাহ পাকের মালাইকা ফেরেস্তা রয়েছে কিন্তু তাদের মধ্যে বিশিষ্ট ফেরেস্তাদের নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন বিভিন্ন দায়িত্ব তাদের দিয়েছেন হ্যাঁ? যেমন কালান নবী সাল্লাহ বলেছেন আল্লাহ রব্বা জিবরা ইল মিকাইল ইসরাফিল হে আল্লাহ দোয়াতে রয়েছে হে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম রাতের নামাজের ইস্তেফতাই পড়তেন মানে তকবির তাহারিমের পরে এগুলি পড়তেন রব্বা জিব্রাইল জিব্রাইলের রব মিকাইলের রব ইসরাফিল রব ফাতের আসমান জমিনের সৃষ্টিকর্তা আলেম আলগাইবা শাহাদা অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে জ্ঞানী আন্তা তাহকুম বাইনা ইবাদিকা ফিমা কানু মানুষরা যেসব বিষয়ে মতবিরোধ করে সে সম্পর্কে তুমি তোমার বান্দাদের মাঝে চূড়ান্ত ফেসলা করে থাকো এহদেনি ফিহে মিনাল হাক্কে বেইজনিকা মানুষ হকের ক্ষেত্রে সত্যের ক্ষেত্রে যে মতবিরোধ করেছে সেই ক্ষেত্রে তোমার ইচ্ছাই আমাকে সঠিক পথ দেখাও ইন্নাকা তাহাদি মন্তাশা মুস্তাকিম হে আল্লাহ নিঃসন্দেহে তুমি যাকে ইচ্ছা সরল সঠিক পথ প্রদর্শন করে থাকো তাহলে ফেরেস্তাদেরকে আল্লাপাক মনোনয়ন করেছেন বিশেষ বিশেষ ফেরেস্তাদের নাম আল্লাপ করলে করেছেন তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন এই রকমই নবী রসুলগণকে আল্লাহ পাক মনোনীত করেছে আদম আদম আলী সালামের সন্তানদের মধ্য থেকে নবীদেরকে আল্লাহ পাক মনোনীত করেছেন রসুল আর নবীদের মধ্য থেকে সকল নবীকে রসুল করেননি আবার কিছু রসুল করেছেন রসুল যাদের কাছে নতুন শরীয়ত এসছে কিতাব এসছে আর নবী হয়তো ওহি এসছে আগের যে নবী রসুল এসছিলেন তার কিতাব বা তার যে দাওয়াত ছিল সেই দাওয়াতের প্রচার বা সেই শিক্ষার জন্য তাকে নবী বানানো হয়েছে ওখতিয়ারহু আল্লাহ পাক মনোনীত করেছেন উলিল বিশেষ করে রসুলদের মধ্যে থেকে দৃঢ় প্রতিজ্ঞ পাঁচজন রসুলকে ওহমুল খামসা আর সেই পাঁচজন রসুল আল মজকুরুনা যাদের কথা উল্লেখ করা হয়েছে সুরা আহজাব এবং সুরা সুরার দুটি আয়াত একটি সুরা আহজাবে রয়েছে আর একটি সুরা সুরাই আর আল্লাপাক মনোনীত করেছেন তাদের মধ্যে এই পাঁচজনের মধ্যে বিশেষ করে দুই খালিলকে দুই অন্তরঙ্গ বন্ধু কে ইব্রাহিম আলহিসাম আর মোহাম্মদ সাল্লাহ কে পাঁচজন রসুলকে উলুল আজ যাদেরকে বলা হয়েছে আল্লাহ পাক তাদেরকে উলুল আজম বলে ফসবের কামা উলুল আজম মিনার রসুল হে নবী তুমি ওইভাবে ধৈর্য ধারণ করো যেমন দৃঢ় প্রতিজ্ঞ দৃঢ় সংকল্পের অধিকারী রসুলগণ ধৈর্য ধারণ করেছেন কে কে নো আলি সালাম ইব্রাহিম মোসা ঈসা মোহাম্মদ সাল্লাম এই পাঁচজনের মধ্যে দুইজন খালিল আল্লাহ পাকের খালিল আইন আল্লাহ পাক রব্বুল ইন আল্লাহ ইত্তাখাজানি খালিলা কামা ইত্তাখাজা ইব্রাহিম খালিলা যেমন নবী করিম হাদিসে রয়েছে হাদিসে আল্লাহ পাক আমাকে খালিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন যেমন ইব্রাহিম আলাইসাল্লামকে অন্তরঙ্গ বন্ধু খালিল হিসাবে গ্রহণ করেছেন ওয়ামিন হাজা ইখতিয়ার হুসুবানহ ওলদা ইসমাইল মিন আজনাসে বানি আদম এইরকম মোহাম্মদ সাল্লা সাল্লামের ক্ষেত্রে মনোনয়ন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক ইউরোপে না পাঠিয়ে আমেরিকায় অস্ট্রেলিয়ায় নাই না ভারতে নয় হ্যাঁ চ্যাপ্টাদের মধ্যে নয় ফিলিপাইনি নেপালি এরকম হ্যাঁ আফ্রিকানদের মধ্যে নয় অনারব নয় আরবি আর আরবিদের মধ্যে আদম আলী ইসাল্লামের আউলাদ বা সন্তানদের মধ্যে ইসমাইল আলী সালামের বংশে আল্লাহ মনোনীত করলেন সুম্মা আখতারা ইসমাইল আলী সালামের বংশের শাখা প্রশাখা অনেক গিয়েছে আখতার মেনু বানি কেনানা মিন খোজাইমা খোজাইমা বংশের বানু কেনানা কেনানা গোত্রকে আল্লাপাক মনোনীত করলেন সোম্মা আখতার আমিন ওলদে কেনানা কোরাইশান কেনান গোত্রের এই কোরাইশ যে বংশ এই বংশকে আল্লাপাক রব্বুল আলমিন মনোনীত করলেন সোম্মা ইখতার আমিন কোরাইশ কোরাইশের অনেক শাখা প্রশাখা গেছে কোরাইশ বংশ থেকে বানু হাসেম হাসেম গোত্রকে আল্লাপাক মনোনীত করলেন সুম্মা আদম সাল্লাম তারপরে আল্লাহ পাক মনোনীত করলেন হাসেম গোত্রের কাকে হাসেম গোত্রের অনেকে ছিলেন হ্যাঁ আলীও ছিলেন আর অনেক জাফার ছিলেন ইসলাম কবুল করেছিলেন অনেকে অমুসলিম অবস্থায় কুফুরি অবস্থায় গেছে অনেকে ইমান নিয়ে এসছে আব্বাস ছিলেন হামজা ছিলেন এদের মধ্য থেকে মনোনীত করলেন আদমের সন্তানদের যিনি শিরোমণি সৈয়দ মোহাম্মদ কি আর যত উম্মত রয়েছে অনেক জাতি অনেক উম্মত চলে গেছে সমস্ত উম্মতের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাহামের শেষ উম্মতকে মনোনীত করলে ওয়াক্তার উম্মাতাহ আলা উমাম সমস্ত উম্মতের মাঝখান থেকে বিশেষভাবে শ্রেষ্ঠত্ব দিয়ে বাছাই করলেন মনোনীত করলেন শেষ নবীর উম্মতকে সাল্লাহ আলী আসাল্লাম আলহামদুলিল্লাহ যে আমাদেরকে সেই উম্মতে আল্লাহ পাক পয়দা করেছেন কিন্তু এই উম্মত হওয়ার হক আদায় করা যেন তৌফিক দান করেন কামাফিল মুসনাদ যেমন মুসনাদ আহমদ একটা হাদিস রয়েছে এই মর্মে মহাবিয়া বিন হাইদার রদি আল্লাহ তালানো থেকে মরফু বর্ণিত নবী সাল বলেছেন আন্তুম তুয়াফুন আসাব ইনা উম্মাহ তোমরা সত্তরটি উম্মতকে পূর্ণ করছো মানে এর আগে উনসত্তরটি উম্মত জাতি চলে গেছে আর তোমরা সত্তরতম উম্মত আন্তম খেরোহা ও হাল আল্লাহ আর তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানিত আল্লাহ পাকে নিকটে কিন্তু এই সম্মান বা এই কল্যাণ এই শ্রেষ্ঠত্বর ভিত্তি রাখা হয়েছে তিনটি কথার উপর আল্লাপাক সুরে আল ইমরান সাদ করেছেন কুন্তুম খাইরা উম্মা খাইরা উম্মা তোমরা শ্রেষ্ঠ উম্মাদ শ্রেষ্ঠ জাতি কিন্তু কিসের জন্য ওখরে জাতলিন নাস তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য আনা হয়েছে পৃথিবীতে প্রথম কথা মানুষের কল্যাণ করি আমরা অকল্যাণ করি না একজন মানুষ বাপ হিসাবে মা হিসাবে যেমন ছেলে মেয়েদের কল্যাণ চা অকল্যাণ চাই না কষ্টদায়ক কোনো কিছু করলেও একটা ফোড়া হয়েছে ফোড়াটা যদি কাটেও তবুও কষ্ট দেওয়া উদ্দেশ্য নয় আরাম দেওয়া উদ্দেশ্য থাকে ঠিক না তিতা ওষুধ খাওয়াই খাচ্ছে না চিল্লাচ্ছে মুখটাকে ফেড়ে শুয়ে দিয়ে হাত পা চাপা দিয়ে আর মুখটাকে ফেড়ে জবরদস্তি মুখে ওষুধ ঢুকাচ্ছেন ছোট বাচ্চারা হ্যাঁ? বমি করে দিচ্ছে বাচ্চা আমার নাই ওষুধে কাজ করবে না আমার ওষুধ দিচ্ছে চিৎকার করছে কষ্ট দেওয়া উদ্দেশ্য আজাব শাস্তি দেওয়া উদ্দেশ্য না কল্যাণ করা উদ্দেশ্য ঠিকই তেমনই শরীয়তের বিধিবিধানে দণ্ডবিধান যে রয়েছে চোর রাত কাটো হ্যাঁ পেশাস খুন করেছে একে হত্যা করো হত্যার বদলে হত্যা জেনা করেছে বিবাহিত রজম করো হ্যাঁ জেনা করেছে অবিবাহিত সুতরাং একশোটা বেত্রাঘাত করো কষ্ট তো হচ্ছে কিন্তু এই কষ্টগুলি ওই তিক্ত ওষুধ দেওয়ার মতো অথবা শরীরে হ্যাঁ, রোগ ভালো করার জন্য অস্ত্রোপচার অপারেশন করার মতো লাখ লাখ টাকা খরচ করে বিদেশে নিয়ে গিয়ে অপারেশন করে আসছে জমি জায়গা সবকিছু বিক্রি করে ধন সম্পদ সব লুটিয়ে দিয়ে ভালো করার জন্য আবার শরীর কেটে পেট কেটে কারো আর কিছু কেটে আর কিছু কেটে ভালো করে হাত পা কেটে ফেলে দিয়ে আসছে না ক্যান্সার ভালো করার জন্য পা কেটে ফেলে চলে আসছে না হলে ভালো হবে না হাত কেটে ফেলে চলে আসছে কারো নাক কান কেটে ফেলে চলে আসছে তো আল্লাহ ফাকরাবুল আলমিন ওই রকমই দণ্ডবিধানে বলেছেন চোর তোকে ক্যান্সার হয়ে গেছে সুতরাং তোর একটা হাত কেটে ফেলতাম নাহলে তোর সংশোধন হবে না বুঝতে পারছেন না এইরকমই জেহাদ ফিসাবিল্লাটা শরীয়তের ফিসাবিল্লা জেহাদটা ঠিক ওই রকম জেহাদ মানে এই না যে মানুষ মারো জেহাদ মানে হচ্ছে ক্যান্সার এই রোগ সারছে না তখন ওই ওষুধ এই অস্ত্র পাচার না করলে আর সারবে না নাহলে সমাজ দেশ মানুষ অন্যান্য হাজার হাজার মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে যাবে এর রোগের কারণে এ রোগ রক্ষা করার জন্য এই দণ্ডবিধানগুলি কায়েম করতে হবে কুন্তুম খাই রম্মা মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে নিয়ে আসা হয়েছে আল্লাহ পরাণ এখানে বলছেন ওখরে জাতিল নাস মানব জাতির কল্যাণের জন্য এখানে বলা হয়নি যে মুসলিমের কল্যাণের জন্য অথবা তোমার নিজের দলের কল্যাণের জন্য গোষ্ঠীর কল্যাণের জন্য যাদের সাথে রক্তের সম্পর্ক আছে ভাষার সম্পর্ক আছে হ্যাঁ না রঙের সম্পর্ক আছে ওখরে জাতিল নাস মানব জাতির কল্যাণের জন্য নিয়ে আসা হয়েছে তো ভালো কাজের নির্দেশ দেবে ও তান তানহাওন আনিল মুনকার অন্যায় কাজে বাধা দেবে ও তুমেনুনা বিদা আল্লাহর প্রতি ইমান রাখবে ভালো কাজের নির্দেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া আর বাধা দেওয়ার যে স্তরগুলি রয়েছে ভালো কাজের নির্দেশে যে তিনটা স্তর রয়েছে বল প্রয়োগ করে না পারলে মুখে মুখে না পারলে অন্তরে ঘৃণা করে হ্যাঁ আর আল্লাহর প্রতি ইমান সবসময় অটল থাকতে হবে ইমানের যে সব দিক রয়েছে রুকুন রয়েছে সবগুলি যেন আমাদের খেয়াল থাকে যদি এই তিনটি গুণ থাকে তাহলে আমরা মানুষের কল্যাণ করতে পারব আর মানুষের কল্যাণ যদি করি এই তিনটি গুণের সাথে তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারব আর শ্রেষ্ঠ উম্মত মানে এই নয় যে রূপ চেহারা খুব ভালো আর চামড়াটা খুব ভালো ইউরোপিয়ান চামড়া কারো অথবা মাঝামাঝি চামড়া ইউরোপীয় চামড়াও দেখতে ভালো লাগে না আর একবারে কালো চামড়াও ভালো লাগে না আর এশিয়ান চামড়া আরবিয়ান চামড়া সেজন্য ভালো না আসলে এই সবকিছু না বুঝছেন না জি গুণের জন্য আল্লাহ ফকরাব শ্রেষ্ঠত্ব দান করেছেন ওই গুণগুলি যদি থাকে তাহলে শ্রেষ্ঠ আর না থাকে তাহলে নিকৃষ্ট মুসনাদ বাজদার মুসনাদ বাজদারে একটি হাদিস রয়েছে আবু দরদার তালান থেকে মরফু হাদিস অর্থাৎ নবী করিম সাল্লা বলেছেন ইন আল্লাহ সুবাহ কাল আল ইসাবিন মারিয়াম আল্লাহ পাক রবুল আলমিন ইসাবিন মরিয়মকে মরিয়াম পুত্র ঈসাকে বললেন ইন্নি বায়সুন বাদাকা উম্মাতান হে ঈসা তোমার পরে আমি এক উম্মতকে পাঠাবো ইন আসা বাহমাহিবুনা হামেদু আশাকারু যদি তারা এমন কিছু পায় যা প্রীতিকর মানে তাদের যদি কল্যাণ হয় সুখে থাকে তারা তাহলে হামেদু আল্লাহর প্রশংসা করবে আর সুক্রিয়া আদায় করবে এটা হবে সেই সেই সম্মতের গুণ ওয়াইন বাহ মায়াক রাহুন আর যদি অপ্রীতিকর কিছু তাদেরকে স্পর্শ করে মানে তাদের উপর যদি বালা মুসিবত আসে বিপদ আপদ আসে এই তাসাবু নেকির আশা রাখবে অসাবারু ধৈর্য ধারণ করবে আলাইয়া রব্বে বেকাই ফাহাজা এটা কেমন করে হ্যাঁ? ওয়ালা ওয়ালা ইলমা না ধৈর্য না জ্ঞান রয়েছে তখন জিজ্ঞেস করলেন ঈসা আলী সালাম যে হে রব এটা কেমন করি ওয়ালা হেলমা ওয়ালা ইলম ধৈর্য না আর এলম নাই মানে তাদের নিজের কোনো ধৈর্য নাই আর নিজের কোনো এলম নাই তাদের তাহলে কেমন করে ধৈর্য যদি না থাকে মানুষের যদি জ্ঞান না থাকে তাহলে এটা কেমন করে হবে কালা উতিহমিন হেলমি ওয়া এলমি আমি তাদেরকে দান করব আমার ধৈর্য থেকে এবং আমার জ্ঞান থেকে অর্থাৎ আমার পক্ষ থেকে তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দেব ধৈর্য ধারণ করবে আর আমি তাদেরকে আমার প্রদত্ত জ্ঞান দেব আমার শরীয়তের জ্ঞান দেব দিনের জ্ঞান দেব তাদের নিজের জ্ঞান নয় বরং আমার দেওয়া জ্ঞান এবং আমার দেওয়া ধৈর্য তারা ধারণ করবে যদি বিপদ আপদে পড়ে আর যদি সুখ পাই তাহলে তারা প্রশংসা করবে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করবে লাইন সাকার তুম লাজিদান্নাকুম আল্লাহ পাক সুরা ইব্রাহিমের আয়াত নম্বর সাত করেছেন তোমরা যদি সুক্রিয়া আদায় করো তাহলে অবশ্যই আল্লাহ পাক তোমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন সুখ বাড়িয়ে দেবেন ওলাইন কাফার আর তোমরা যদি অকৃতজ্ঞ হয় না সুক্রি করো ইন্না আজাবিল্লা সদিদ তো জেনে রাখো যে আমার আজাব বড় শক্ত রয়েছে এখানে আজকের দর শেষ করছি আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন নেক আমলে তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের কোরআন এবং হাদিস মোতাবেক জীবনযাপনে তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের ওপর রাজি হয়ে যান আল্লাহ পাক আমাদেরকে যেন দুনিয়াতেও সুখে রাখেন বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ পাকের সুক্রিয়া জ্ঞাপনে যেন তৌফিক দান করেন যথাযথ আর আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলম আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আল মুরসালিন আলহামদুলিল্লাহ رب العالمين